ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি রক্ত দিয়ে হলেও মোরা রক্ত দিয়ে হলেও মোরা গর্ব খোদার দিন দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি ওই শোনা যায় মজলুমানের করুণার্তনাদ নির্যাতিত নিপীড়িত মুসলিম জনপদ ওই শোনা যায় মজলুমানের করুণার্তনাদ নির্যাতিত নিপীড়িত মুসলিম জনপদ ওই শোনা যায় মজলুমানের করুণার্তনাদ নির্যাতিত নিপীড়িত মুসলিম জনপদ মজুমানে ডাকে তোরা মজুম দে বীর সেনা দল ওহে মুজাহিদ দে সারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙবে সবার বিলাস প্রিয় হয়ে তোরা থাকিস নে আর বসে ইসলামেরই ঝান্ডা দেখোই দলছে যে আজ বুসে বিলাস প্রিয় হয়ে তোরা থাকিস নে আর বসে ইসলামেরই ঝান্ডা দেখোই দলছে যে আজ বুসে বিলাস প্রিয় হয়ে তোরা থাকিস নে আর বসে ইসলামেরই ঝান্ডা দেখো দলছে যে আজ বুসে জালিম বুসকে করতে খতম দে দে খোদার পথে জিহাদ করে ভাঙলে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি শান্তির নামে অশান্তি সে ছড়ায় দেশে দেশে বুঝে গেছি লাদেন নহে সন্ত্রাসী ওই বুসে শান্তির নামে অশান্তি সে ছড়ায় দেশে দেশে বুঝে গেছি লাদেন নহে সন্ত্রাসী ওই বুসে শান্তির নামে অশান্তি সে ছড়ায় দেশে দেশে বুঝে গেছি লাদেন নহে সন্ত্রাসী ওই বুসে মার্কিনীদের করতে দমন মার্কিনীদের কেমন চললে তোরা চল দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি রক্ত দিয়ে হলে মোরা রক্ত দিয়ে হলে মোরা গর্ব খোদার দিন দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ দেশারা দে বীর সেনা দল ওহে মুজাহিদ খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি খোদার পথে জিহাদ করে ভাঙরে সবার নি